মাশরুক রাজিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আয়শাহ রাজিয়াল্লাহ তাল্লাহা এর মা উম্মু রুমানার নিকট আয়শার বিষয়ে যেসব মিথ্যা অপবাদের কথা বলাবলি হচ্ছিল সে সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন আমি আয়শার সঙ্গে একত্রে উপবিষ্ট ছিলাম এমন সময় এক আনসারি মহিলা একথা বলতে বলতে আমাদের নিকট প্রবেশ করল আল্লাহ উমুককে শাস্তি দিক আর শাস্তি তো দিয়েছেন এ কথা শুনে উম্মু রুমানা রাজিয়াল্লাহ তাল্লাহা বললেন আমি জিজ্ঞেস করলাম এ কথা বলার কারণ কী সে মহিলাটি বলল ওই লোকটিই তো কথাটির চর্চা করেছে তখন আয়সা রদিল্লাহ তাল্লাহা জিজ্ঞেস করলেন কোন কথাটির অতপর সে আয়সা রদিল্লাহ তাল্লাহাকে বিষয়টি জানিয়ে দিল আয়সা রদিল্লাহ তাল্লাহা জিজ্ঞেস করলেন বিষয়টি কি আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এবং রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামও শুনেছেন সে বলল হাঁ এতে আয়সা রদিল্লাহ তাল্লাহা বেহুশ হয়ে পড়ে গেলেন পরে তার হুশ ফিরে আসলে তার শরীর কাঁপিয়ে জ্বর আসলো অতপর নবী সাল্লাহ সাল্লাম এসে জিজ্ঞেস করলেন তার কি হলো আমি বললাম তার সম্পর্কে যা কিছু রটেছে তাতে সে মনে আঘাত পেয়েছে ফলে সে জ্বরে আক্রান্ত হয়েছে এ সময় আয়সা রদিয়াল্লাহ তাল্লাহা উঠে বসলেন আর বলতে লাগলেন আল্লাহর কসম আমি যদি কসম খেয়ে বলি তবুও আপনারা আমাকে বিশ্বাস করবেন না আর যদি ওজোর পেশ করি তাও আপনারা আমার ওজোর শুনবেন না অতএব এখন আমার ও আপনাদের উপমা হলো ইয়াকুব আলাহিসাল্লাম এবং তার ছেলেদের মতো আপনারা যা বর্ণনা করেছেন সে বিষয়ে একমাত্র আল্লাহর নিকটই সাহায্য চাওয়া হলো অতপর নবী সাল্লাহ সাল্লাম ফিরে চলে গেলেন এবং আল্লাহ যা নাজিল করার তা নাজিল করলেন তখন নবী সাল্লাহ সাল্লাম এসে আয়সা রদেলাহ তাল্লাহাকে এ খবর জানালেন আয়সা রদেলাহ তাল্লাহা বললেন আমি একমাত্র আল্লাহরই প্রশংসা করব অন্য কারো প্রশংসা নয়